তার পিতা ইয়াসের জি ইয়াসের বিন আমের বিন মালিক আল আনাসি জি আনাস গোত্রের এই নির্যাতনেই তিনি শহীদ হয়েছিলেন স্বামী স্ত্রী দুজন শহীদ ইয়াসের রাজিয়াল্লাহ তালন মক্কার কাফেদের হাতে শহীদ হয়েছিলেন আম্মারের মা সোমাইয়া বিনতে খাইয়াত আবু হোজাইফার গোত্রের দাসী ছিলেন আবু আবু হোজাইফার দাসী ছিলেন মকজুমি বৃদ্ধা মহিলা যখন ইসলাম কবুল করলেন আবু জাহাল শুনতে পেল তখন আবু জাহাল বর্ষা নিয়ে আসলো বর্ষা বুঝেন তো না জি লাঠি থাকে তার অগ্রভাগে লোহার একটা ধারালো লোহা থাকে জি বর্ষা বর্ষা নিয়ে এসে এ আবু জাহাল্লাহ ওসমাইয়া রাজি আল্লাহ লজ্জা স্থানে আঘাত করেছিল যে আঘাতে তিনি শহীদ হন ওয়াহি আউ্ল শহীদ ফিল ইসলাম ইসলামের ইতিহাসে সর্বপ্রথম শহীদ হয়েছেন আর তারপরে তার স্বামী ইয়াসের রাজি আল্লাহ তালাহ রাজি আল্লাহ তালাহমাই শহীদ হয়েছে